যদি চোখ মেলে কোনো কিছু দেখতে যদি অনুভবে কোনো কিছু ভাবতে চা হয়ে এক মত এ যে তার আমার ধন্য ধন্য তার দা যদি চোখ মেলে যদি চোখ মেলে কোনো কিছু দেখতে পা যদি অনুভবে কোনো কিছু ভাবতে চা বল হয়ে এক মত এ যে তার নেয়ামত বল হয়ে এক মত এ যে তার নেয়ামত ধন্য ধন্য তার দাও যদি চোখ মেলে চোখ যদি চোখ মেলে কোনো কিছু দেখতে পা যদি অনুভবে কোনো কিছু ভাবতে চা বলো হয়ে মত এ যে তার নেয়ামত বলো হয়ে মত এ যে তার নেয়ামত ধন্য ধন্য তার দাও যদি চোখ মেলে চোখ চাঁদ তারা মেঘ ভেলা মিলছে ডানা নিয়মের গণ্ডিতে রয়েছে বাধা সূর্যটা দিচ্ছে আলো ছক ছকা উত্তর দক্ষিণ নয়াকা বাঁকা চা তারা মেঘ ভেলা মিলছে ডানা নিয়মের গণ্ডিতে রয়েছে বাধা সূর্যটা দিচ্ছে আলো ঝক ঝকা উত্তর দক্ষিণ নয়া কাবাকা এ যে কারি সারা নয় আল্লাহ ছাড়া এ যে কারি সারা নয় আল্লাহ ছাড়া সুক্রিয়া তাকেই জানাও যদি চোখ মেলে যদি চোখ মেলে কোনো কিছু দেখতে পাতে যদি অনুভবে কোনো কিছু ভাবতে চা হয়ে এক মত এ যে তার নেয়ামত বল হয়ে এক মত এ যে তার নেয়াম ধন্য ধন্য তার দাও যদি চোখ মেলে চোখ মেলে যদি চোখ মেলে কোনো কিছু দেখতে পা যদি অনুভবে কোনো কিছু ভাবতে চা বলো হয়ে একে মত এ যে তার নেয়ামত বলো হয়ে একে মত এ যে তার নেয়ামত ধন্য ধন্য তার দাও যদি চোখ মেলে চোখ মেলে কালের স্রোত বহে রাত দিন গুনে অথই সাগর ছুটে হিমালয় ছুঁয়ে রাতের আধারে ওই হাস না হেনা সুগন্ধে মন ছুঁয়ে হয় অজানা কালের স্রোত বহে রাত দিন গুনে অথই সাগর ছুটে হিমালয় ছুঁয়ে রাতের আধারে ওই হাস না হেনা সুগন্ধে মন ছুয়ে হয় অজানা এ যে কার দেয়া দান যার দয়ায় ফুরান এ যে কার দেয়া দান যার দয়ায় ফুরান তারি পথে জীবন চালাও যদি চোখ মেলে যদি চোখ মেলে কোনো কিছু দেখতে পাও যদি অনুভবে কোনো কিছু ভাবতে চাও একমত এ যে তার নেয়ামত বলো হয়ে একমত এ যে তার নেয়ামত ধন্য ধন্য তার দাও যদি চোখ মেলে যদি চোখ মেলে কোনো কিছু দেখতে পা যদি অনুভবে কোনো কিছু ভাবতে চা বলো হয়ে একমত এ যে তার নেয়ামত বলো হয়ে এক মতে যে তার নেয়াম ধন্য ধন্য তার দাও যদি চোখ মেলে যদি চোখ মেলে কোনো কিছু দেখতে পা